আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি জুমার দিন মিম্বরের সোজাসুজি দরওয়াজা দিয়ে মসজিদে প্রবেশ করল আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন দাঁড়িয়ে খুদ্া দিচ্ছিলেন সে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সম্মুখে দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল গবাদি পশু ধ্বংস হয়ে গেল এবং রাস্তাগুলোর চলাচল বন্ধ হয়ে গেল সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দেন বর্ণনাকারী বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন উভয় হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ বৃষ্টি দিন হে আল্লাহ বৃষ্টি দিন হে আল্লাহ বৃষ্টি দিন আনাস রদিল্লাহ আলহ্ন বলেন আল্লাহর কসম আমরা তখন আকাশে মেঘমালা মেঘের চিহ্ন বা কিছুই দেখতে পাইনি অথচ সালা পর্বত ও আমাদের মধ্যে কোনো ঘরবাড়ি ছিল না আনাস রদিল্লাহ আলহ্ন বলেন হঠাৎ সালা পর্বতের পেছন হতে ঢালের মতো মেঘ বেরিয়ে এলো এবং তা মধ্য আকাশে পৌঁছে বিস্তৃত হয়ে পড়ল অতপর বর্ষণ শুরু হলো তিনি বলেন আল্লাহর কসম আমরা ছয় দিন সূর্য দেখতে পাইনি অতপর এক ব্যক্তি পরবর্তী জুমার দিন সে দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন দাঁড়িয়ে খুদ্বা দিচ্ছিলেন লোকটি দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল ধন সম্পদ ধ্বংস হয়ে গেল এবং রাস্তাঘাটও বিচ্ছিন্ন হয়ে গেল কাজেই আপনি আল্লাহর নিকট বৃষ্টি বন্ধের দোয়া করুন আনাস রদিয়াল্লাহ আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার উভয় হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় টিলা পাহাড় উচ্চভূমি মালভূমি উপত্যকা এবং বনভূমিতে মর্ষণ করুন আনাস রদিল্লাহ আল্লাহ বলেন এতে বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা মসজিদ হতে বেরিয়ে রোদে চলতে লাগলাম শাহরিক রহমতুল্লা আলহি বলেন আমি আনাস রদিল্লাহ তালাহনুকে জিজ্ঞেস করলাম এ লোকটি কি আগে সেই লোকটি তিনি বললেন আমি জানি না